পিস টিভি বাংলা মানবতার সমাধান فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي السماء رزقكم وما توعدون পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমরা উপস্থাপন করতে যাচ্ছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতরও বটে সারা বিশ্বব্যাপী আজকে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা জন্ম নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং এ নিয়ে একটি বৈশ্বিক আন্দোলন চলছে বললেও অতুক্তি হয় না সারা বিশ্বে এখন জনসংখ্যা কিভাবে কমাতে হবে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে নাকি সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করা সম্ভব হবে এ মর্মে একটি আন্দোলন চলছে বা সকলের ধারণা বিশ্বাস ঘনীভূত হচ্ছে বিষয়টি ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কতখানি সঙ্গতিশীল কিংবা কতখানি এটা অসঙ্গতিশীল সেটা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব যে মহান ধর্ম আল্লাহ রবুল্লা আলমিনের সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম এ ব্যাপারে কি বলেছে আজকের এই আলোচনায় আমার সঙ্গে যারা রয়েছেন আমার ডানে যিনি অংশগ্রহণ করছেন আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে রয়েছেন শেখ আব্দুর বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং আরও বামে রয়েছেন শেখ কাজী ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা এ ব্যাপারে আমরা সর্বপ্রথম যে বিষয়টি জানতে চাইব শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেবের কাছ থেকে যে কেন এই জন্ম নিয়ন্ত্রণ বা এর অভিপ্রায় জনগণের মাঝখানে কেন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি বিষয়টি মানুষের কাছে অপরিচিত নয় সম্মানিত উপস্থাপক তিনি বলেছেন বিষয়টি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বা আরও বিভিন্ন নাম দিয়ে যেটিকে পরিচয় তুলে ধরা হয় পরিবার পরিকল্পনা বা আরও বিভিন্ন আসলে জন্ম নিয়ন্ত্রণ এই চিন্তাটি কেন আসে মানুষের মাঝে বা কার মাঝে এই চিন্তাটি আসতে পারে যখন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী আল্লাহ সুবাহানা হুয়া তালার প্রতি পূর্ণ আস্থা রাখে না যে আল্লাহ রাবুল আলমিন গোটা বিশ্ব মানুষে ভরে গেলেও তাদেরকে সব কিছু যা প্রয়োজন তাদের আবাসস্থল তাদের খাওয়া সব কিছু দিতে পারেন আল্লাহ সুবাহানুয়া তালা এটা যখন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বিশ্বাস করে তখন তাকে জন্ম নিয়ন্ত্রণের পথ ও পন্থায় তাকে যেতে হয় না আল্লাহ সুবাহানুয়া তালার প্রতি যখন কোনো মানুষের বা কোনো গোষ্ঠীর কোনো জাতির আস্থা থাকবে বিশ্বাস থাকবে যে আল্লাহ সুবাহানা হুয়া তালাই যেমনইভাবে গোটা বিশ্বের তিনি রব তিনি মালিক তিনি পরিচালক সব কিছুর রেজেক্ট দাতা তিনি তখন আসলেই কোনো মানুষের মাঝে এই চিন্তাটা আসতে পারে না জি শেখ তাহলে আমরা মনে করব যে জন্ম নিয়ন্ত্রণ তাওহিদ ও ইসলামী আকিদা বিশ্বাস পরিপন্থী জি জন্ম নিয়ন্ত্রণ দ্বারা যদি উদ্দেশ্য হয় জন্ম বন্ধকরণ সংখ্যা কমানো জি তাহলে অবশ্যই এটি ইসলামী আদর্শের বা ইসলামী আকিদার বা তাওহিদের পরিপন্থী একটি চিন্তা জি শেখ আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো এ পর্যায়ে আমরা জানতে চাচ্ছি শেখ আব্দুর রাজ্জাকবিন ইউসুফ সাহেবের কাছ থেকে যে এটা ইসলামী আকিদা বিশ্বাস পরিপন্থী কেন এ মর্মে আপনি কিছু বলুন আসলে কেন এটা ওই সময়তেই ঘটে মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করতে পারে না বা ভরসা করা বুঝে না এবং সাথে সাথে যখন তাকদিরকে বিশ্বাস করতে হবে এই জিনিসটি মানে না ওমর রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম লা হেমাসান হবে তা না আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপরে সত্য সত্যই ভরসা রাখো তাহলে তোমাদের রুজি দেওয়া হবে যেমন পাখিকে রুজি দেওয়া হয় পাখি যখন সকালে বের হয় তখন খালি পেটে ক্ষুধা নিয়ে বের হয় জি তাদের থাকে না ফিরে আসে তখন পূর্ণ পেটে ভরা পেটে ফিরে আসে অবশ্যই অথচ তাদের সঞ্চয় নেই না মজুদ বলতে কিছু মজুদ বলতে কিছু নেই মাথাতে টেনশনও নেই নাই আল্লাহর উপরে ভরসা যখন মানুষের আল্লাহর উপরে ভরসাটা থাকে না তখনই মানুষ এই জন্ম নিয়ন্ত্রণের পথে নামে উনি বলবেন এবং সাথে সাথে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আঠারো শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ মিস্টার ম্যালথাজ এটা কিন্তু উদ্ভাবন করেছিলেন যে তিনি দেখলেন যে মানুষের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাদযোগ্য ভূমি বাড়ছে না বা অন্যান্য সম্পদ জীবন ধারণের যে উপকরণ সেটা কিন্তু বাড়ছে না গাণিতিক হারে তো এখন এই দুইয়ের মাঝখানে একটা সমন্বয় সাধন করে জনসংখ্যা বৃদ্ধি কমিয়ে দিয়ে পৃথিবীকে আরও কিভাবে সুকময় করা যায় সম্পদের ভোগ আরও কিভাবে প্রাচুর্যতার দিকে নিয়ে যাওয়া যায় এ থেকেই এটার উদ্ভব হয়েছিল তো শেখ কাজী ইব্রাহিম আপনি এ ব্যাপারে বলুন এই চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিশীল আপনাদের তিনজনের আলোচনা থেকে মোটামুটি আমাদের দর্শক শ্রোতারা জানতে পেরেছেন যে একটি অপবিশ্বাস থেকে সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের সম্পর্কে একটি আস্থাহীন পরিবেশেই মানুষের অন্তরে এই ধরনের মনোবৃত্তি তৈরি হয় চিন্তা আসে যে সন্তান বেশি হলে আমাদের খাদ্যের ঘাটতি হবে আমাদের যে ভোগ বিলাসিতা আছে সেটার উপকরণে কমতি দেখা দেবে বা পৃথিবীর ভূমি সংকুলন হবে না ইত্যাদি ইত্যাদি যেটা আসলে জন্ম নিয়ন্ত্রণের পিছনে এই বিশ্বাসটাই মৌলিকভাবে দায়ী সৃষ্টিকর্তার প্রতি অনাস্থা যেখানে সোরাহুদ এগারো নম্বর সোরার ছয় নম্বর আয়তালা বলেছেন ওমা মিন্দাবাতিন ইল্লা আল্লাহ রেসকোহা পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার জীবন জীবিকার যা কিছু লাগে সব কিছুর দায় দায়িত্ব রব্বুল আলমিনের উপরে নয় মানুষ কেন এটা মনে করবে তাহলে আমরা বুঝতে পারি যে রিজিকের ফয়সালা মূলত আসমান থেকেই হয়ে থাকে জি মোহতারাম এখানে জন্ম নিয়ন্ত্রণের পিছনে একটা বিশ্বাসগত কারণ আছে আরেকটা কোনো জাতিকে দাবিয়ে রাখার পরাস্ত করার একটা মনোবৃত্তির এখানে মিশ্রণ আছে আবার অর্থনৈতিক কারণ আছে কতগুলো নৈতিক কারণ আছে আলোচনা ইনশাল্লাহ এই দিকটাতে আমরা আসব তো এখন আমরা মূলত যে বিষয়টা আলোচনা করলাম তাতে প্রতীয়মান হলো যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা জনসংখ্যা কমিয়ে রাখা মূলত পৃথিবীর সুখ সম্ভোগ বা সুখ সম্পদকে অধিক হারে ব্যবহার করার নিশ্চয়তা নাই পৃথিবীর সুখ সম্পদ এটা আল্লাহ সুবাহতালা আমাদের জন্য যেটা রেখেছেন আমরা সেটা পাবই যেটা আমাদের তাকদির একজন মুসলিম হিসাবে বিশ্বাস করাটা অতীব জরুরি শেখ শহীদুল্লাহ খান মাদানি আপনি এ পর্যায়ে কিছু বলুন যে মোহতারাম আসলেই মানুষ মাত্রই যেমন একটু আগেই মুফতি সাহেব কাজী ইব্রাহিম সাহেব বললেন একটা আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ওমা মিং সুতরাং মানুষও পৃথিবীতে একটি প্রাণী মানুষের রেজেক সেটাও আল্লাহ সুবাহ দায়িত্ব নিয়েছেন নিয়েছেন এবং বাস্তবে দেখা যায় মানুষ নিজের রেজিকের জন্য সংগ্রহ করার জন্য বহু চেষ্টা করে অনেক সময় কিন্তু আল্লাহ সুবাহ তাকে তৌফিক না দিলে সে ব্যর্থ হয়ে যায় এবং বিশেষ করে এই মানুষের সন্তান বিষয়ই তো সুরাবান ইসরায়েলের একত্রিশ নম্বর আয়াত এবং আল্লাহ সুবাহ সেই জায়গায় আবার বলে দিচ্ছেন আমি তোমাদেরকে যেমন রেজেক দিচ্ছি তোমাদের যে সন্তান আসবে তাদেরকেও রেজেক আমি দিব রেজেকের হ্যাঁ, হ্যাঁ, মালিক আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা এখানে এসেছে সেটা হলো এই যে খসিয়াতা এমলাক এই যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা আমরা একটা পর্যায়ে আলোচনায় আসব ইনশাআল্লাহ যে আজকে জন্ম নিয়ন্ত্রণের নামে যে অবৈধ গর্ভপাত কিংবা যে ভ্রূণ হত্যার একটা লীলা চলছে সারা বিশ্বময় দুঃখজনক এবং মানব সম্পদের জন্য এটা কতটা ভয়াবহ এটা আমরা একটু পরেই ইনশাল্লাহ আলোচনায় আসব এ পর্যায়ে আমরা সামান্য বিরতিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সঙ্গেই থাকুন বিরতির পরে আবারও আমরা আলোচনা নিয়ে আসছি আমিও আপনাদের সঙ্গে আছি জাহাঙ্গীর আলম ইসলাহি উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে সেরিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায় সঙ্গত বিচার ও শান্তি এবং সেরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমরা ইনশাল্লাহ এখানে আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চাঁদের পথে চলা যায় না তারা কারা প্রতি রাকাত তো তাদের কথাই পড়ছি গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস্টিভি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না সুখানো জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে আবারও সেই আলোচ্য বিষয়ের উপরে ফিরে আসছি জন্ম নিয়ন্ত্রণ আসলে আধুনিক বিশ্বে আজকে এর ব্যাপক ছড়াছড়ি আমাদের সর্বোপরি দেখা দরকার যে কতটা ইসলামের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ কিংবা কতটা এটা ইসলামের সাথে অসামঞ্জস্যপূর্ণ ইসলাম এ ব্যাপারে কি বলেছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তো এ পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আপনি বলুন যে এই বিষয়টা যেটা আমাদের মিস্টার ম্যালফাস বললেন যে ভূপৃষ্ঠে সম্পদ কমে যাবে বাড়ছে না বাড়ছে না জি আবাদযোগ্য ভূমি বাড়ছে না তো আমরা জনসংখ্যা কমিয়ে দিয়ে পৃথিবীকে সর্বাধিক সুখময় করে তুলতে পারব এ পর্যায়ে বলুন জি এটি কোরআনে করিমের ষোলো নম্বর সুরা নাহালের বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যেটা আয়াতের মর্ম হলো তোমাদের জনসংখ্যা যত বাড়বে রিজিগ তত বাড়বে তোমাদেরকে তোমাদের স্ত্রীগণ থেকে আল্লাহ তারা সন্তান দিয়েছেন সন্ততি দিয়েছেন নাতি নাতনি দিয়েছেন শুধু যে সন্তান সন্ততি দিয়েছেন এটা নয় ও রজাকুমিনাত যত রকমের সুস্বাদু প্রয়োজনীয় খাবার তোমাদের প্রয়োজন জীবন উপকরণ প্রয়োজন সবকিছু তার পাশাপাশি তিনি সরবরাহ করেছেন তাহলে যত জনসংখ্যা আসবে যত বাড়বে রিজিকও কিন্তু ততই বাড়বে এটা একেবারে বাস্তব এটা একবার বাস্তব তাহলে হ্যাঁ। প্রতীয়মান শেখ এখানে যে জন্ম নিয়ন্ত্রণ আসলে তাহিদ ও ইসলামী আকিদা বিশ্বাসের সম্পূর্ণ প্রতি পরিপন্থী পরিপন্থী একটি বিষয় আসলে যখন মানুষের এই শরীয়তের কাঠামো এবং শরীয়তের মাপকাঠি কোরআন হাদিসের জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় কেন তার মাথায় এটা আসলো রুজির বিষয়টি কেন তার মাথায় আসলো যে আমাকে এই পদ্ধতি করতে হবে এই পদ্ধতি নিতে হবে অথচ আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখনই শুক্রকীট মায়ের পেটে যায় তখন চল্লিশ দিন স্বাভাবিক থেকে যায় তারপরের চল্লিশ দিনে একটা গোস্তের আকৃতি ধারণ করে তারপরের চল্লিশ দিনে একটা বেশ সুন্দর রূপরেখা ধারণ করে এবং শক্ত হয়ে যায় তখনই আল্লাহ তালা ফেরস্তা পাঠান সেখানে জি জি আল্লাহ রসুল বলছেন যে ফেরেস্তা লিখে দেন আমালাহু ও আজালাহু ও রিস্কাহু ও সাইদনাশাকি ওর কর্ম ওর বয়স এবং তার রুজি সবকিছু লিখে দেয় সব রুজি তো লিখা হয়ে গেছে এ বিষয়ে রসুল সাল্লাহ আলি সাল্লাম একথা বলেছেন যে মানুষের মরণ যেমন মানুষকে খুঁজে মরণ মানুষের ঘটেনি এরকম দুনিয়াতে কোনো মানুষ নেই মরণ মানুষকে পাবেই ঠিক আল্লাহ রসুল বলছেন মরণ যেমন মানুষকে খুঁজে মানুষের নির্ধারিত রুজিও মানুষকে তেমন খুঁজে জি তো মানুষ ওই সময়তে পদক্ষেপ নেয় যখন তার এই বিষয়গুলি তাহলে যে এখানে আমাদের ইমানই দুর্বলতার কারণেই আসলে আমরা এ ধরনের চিন্তা চেতনার উন্মেষ আমাদের ভেতরে ঘটে থাকে জি শেখ সেই জন্য আমার একটি হাদিস মনে হলো যেটি সহি হাদিস সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন আল্লাহ সাল্লামকে সাল্লাহামকে আইউদ্দাম্বে আকবারুল কাবায়ের কোন অপরাধটি সবচেয়ে বড় অপরাধ আল্লাহ আলাইহি সাল্লাম প্রথমে উল্লেখ করলেন ওয়া হুয়া যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর যদি তুমি সমকক্ষ তৈরি করে নাও এটাই হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ এই হাদিসের মাঝে আবার আল্লাহ রসুল সাল্লাম বললেন আরো সবচেয়ে বড় অপরাধের মাঝে এটাও তোমার সন্তানকে তুমি হত্যা করবা এই জন্যই যে সন্তান বড় হলে তোমার খাওয়াতে সে ভাগ বসাবে তোমার কাছে সে খেতে চাইবে তাহলে দেখুন ইসলাম কতভাবে এটাকে নিষিদ্ধ করে দিয়েছে সন্তান হবে হয়ে আপনার সাথে খাদ্যে ভাগ বসাবে এই আশঙ্কায় আপনি সন্তান হওয়ার আগেই শেষ করে দিতে চাচ্ছেন ইসলাম এই বিষয়টাকেও কত বড় অন্যায়ের মাঝে অন্তর্ভুক্ত করেছে ইসলাম যে অর্থাৎ আমরা বুঝতে পারলাম তাহলে যে সন্তানকে খেতে দিতে পারবো না পড়তে দিতে পারবো না এই আশঙ্কায় এই আশঙ্কায় জন্ম নিয়ন্ত্রণ কিংবা সন্তান জন্ম বন্ধ করে রাখা এ ধরনের এটা একটা হীন প্রবৃত্তি ইসলাম এটাকে কোশ্চিন কালেও সমর্থন করে না স্বীকৃতি দেয় না জি জি শেখ কাজী ইব্রাহিম সাহেব আপনি বলুন যে আমাদের চূড়ান্ত ধর্ম আল্লাহ পাকের সর্বশেষ ও চূড়ান্ত ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের দুটি বিষয় আল্লাহ প্রদত্ত সর্বশেষ ওহি আল কোরআন এবং সহি হাদিস এর আলোকে তাহলে আমরা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আদৌ জন্ম নিয়ন্ত্রণ নামক এই পদ্ধতিটা গ্রহণ করতে পারি কিনা না এটা ওলামা ইকরামের সর্বসম্মত সিদ্ধান্ত যে এই জন্ম নিয়ন্ত্রণ যে খাদ্যের ঘাটতি দেখা দেবে সুখী সংসার সুখী সংসার নিয়ে করতে পারবো না এই চিন্তা চেতনা থেকে এই নাসাল বা জন্ম নিয়ন্ত্রণ এটি অবৈধ এবং হারাম হারাম কোরআন করিমের ছয় নম্বর সুরা আল আনামের একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কদ হাসির আল্লাহিনা কতালু আউলাদহম সাফাহম বেগার আলম ওই জাতি ভ্যানিশ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ওই পরিবার বিলুপ্ত হয়ে গেছে যারা তাদের সন্তানকে হত্যা করেছে কি কারণে সাফাহান বেগায়ের এলম দুটা কথা সাফাহান তার মানে তাদের জাগতিক কোনো জ্ঞান নেই বুদ্ধি নেই একটি প্রশ্নের উদ্ভব হয় যারা এটা গ্রহণ করেন বা এটাকে যারা সঙ্গত মনে করেন তারা বলে থাকেন যে আমরা তো ডাইরেক্ট সন্তানকে হত্যা করছি না আমরা একটা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সন্তান যাতে না আসে জগতে এই ব্যবস্থাটা গ্রহণ করছি তার সাথে কিন্তু এটাও আজকে মনে করেন এই জন্ম যেটা বলছেন আপনি হয়তো বলতে চাচ্ছে তারা যে আমরা হত্যা করছি না না তা নয় আসলে বাস্তব হত্যাও করছে কারণ হঠাৎ যখন কখনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় মানে সন্তান এসে গেছে তার এই বিষয়ে জ্ঞান না থাকারই কারণ কারণ না থাকার প্রমাণই এটা এটা সত্যিকারী নির্বোধ নির্বোধ নির্বোধ নির্বোধ এবং ওহির জ্ঞানও নাই জাগতিক জ্ঞানও না ইসলামের জ্ঞান তার ভিতরে না থাকার প্রমাণ আসলে নির্বোধ বা কেনই বলবো না আল্লাহ সুবাহ যেখানে আমি রেজেকের দায়িত্ব নিয়েছি আর সে রেজেকের ভয়ে এটাকে হত্যা করতে তাহলে নির্বোধ মনে পড়ে যে এমন একদিন চলে আসবে যে ইরফল এল ওয়াল জাহাল বিদ্যাকে উঠিয়ে না হবে আর মূর্খতা বেড়ে যাবে বেড়ে যাবে দেখেন এইসব পদক্ষেপ নিচ্ছে অথচ সমাজ তাদেরকে জ্ঞানী মনে করছে জ্ঞানী মনে করছে এবং যারা এসব পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে তাদেরকে সমাজের এক শ্রেণীর মানুষ জ্ঞানী মনে করছে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও সন্তান বেশি বেশি জন্ম দাও একাধারু বেশি বেশি জাতিগোষ্ঠীর তোমরা অভিভাবক হবে না হও কারণ তোমাদেরকে দিয়ে তোমাদের সংখ্যাধিক অহংকার করব গৌরব করব আমি সমস্ত জাতির উপরে বরং এমন আরেক হাদিসে এমন মেয়েকে বিয়ে করার জন্য অথচ আজকে আমরা এই যে একটা সম্পূর্ণ জেহালাতের চিন্তাধারার ভিত্তিতে মনে করছি যে সন্তান বেশি হলে আমাদের দুঃখদন্যতা বাড়বে ভূপৃষ্ঠে আমাদের বিপর্যস্ত একটি পরিবেশ রচিত হবে আমরা হয়তো সুখ সম্ভোগের সাথে দুনিয়ায় বসবাস করতে পারবো না এই চিন্তাধারাটা আমরা দেখতে পাই ইসলাম আসার আগেও মানুষের মধ্যে ছিল এটা ছিল ছিল এটা একদল বৈরাগ্যবাদী মানুষ তারাও এই চিন্তাভাবনার আলোকে জনগণকে বলতেন যে তোমরা স্ত্রী গ্রহণ থেকে বিরত থাকো তোমরা স্ত্রী গ্রহণ থেকে বিরত থাকো এমনকি দুঃখজনক হলেও সত্য যে স্ত্রী গ্রহণের পরেও তারা স্ত্রীর সংস্পর্শে পুরুষদেরকে যেতে নিরুৎসাহিত করত এত বড় একটি মূর্খতা সেই যুগে ছিল যে যুগে ইসলাম আসেনি ইসলাম এসে স্পষ্টতই বলে দিয়েছে যে ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই লা ইসলাম এ মর্মে কথা এসেছে তো আমরা তাহলে জানতে পারি যে আজকের আধুনিকতার নামে বা বিশ্বকে অধিক উপভোগ্য করে তোলার নামে যে সমস্ত যুক্তি বা দর্শন দিয়ে যে সমস্ত অতীতের দর্শনিকদের খাড়া করা হয়েছে খাড়া করা হয়েছে বা হচ্ছে সেগুলো কশ্চিন কালেও আল্লাহ প্রদত্ত ওহির অনুকূল নয় নয় বরং সুতরাং এ থেকে পরিচয় আমরা সুবিজ্ঞ দর্শক শ্রোতাকে লক্ষ্য করে বলতে চাই যে এ ধরনের জাহিলি প্রথা বা জাহিলি মনোভাব থেকে আমাদের সার্বক্ষণিকভাবে দূরে থাকতে হবে মহান আল্লাহ সুবাহ তালা আমাদের দূরে থাকার তৌফিক দান করুন আমাদের সার্বক্ষণিকভাবে এজ এ মুসলিম হিসাবে খেয়াল রাখতে হবে যে আমরা আল্লাহ প্রদত্ত সর্বশেষ ওহি আল কুরআনুল করিমকেই অভ্রান্ত সত্যের উৎস বলে মানি এবং প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস এটাও একটি ওহি শেখ হাদিসকেও আমরা ওহি হিসাবে আখ্যায়িত করতে পারি কারণ অবশ্যই তিনি মনের কামনা বাসনা থেকে কোনো কথা বলেন না তিনি যা বলেন সেটা হলো ওয়াহি যেটা ওয়াহি রূপে তার কাছে প্রেরণ করা তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ইসলাম কারুর এমনকি নবী মোহাম্মদ সাল্লাহ কপল কল্পিত অ্যানালজিক্যাল ডিডাকশন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয়বস্তু নয় ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত সর্বশেষ ওহির বাস্তব প্রতিফলন সুতরাং আসুন আমরা সার্বিক ক্ষেত্রে কেতাব সুন্নাতের অনুকূল বিষয়গুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব এবং কিতাব ও সুন্নাতের সাথে যেগুলো সাংঘর্ষিক সেগুলো আমরা পরিহার করার চেষ্টা করব আপাতত আমরা এ আলোচনার কনক্লুশনে গিয়ে দেখতে পেলাম যে পরিবার পরিকল্পনার গৃহীত সব বিষয়গুলো আজকের অধুনা বিশ্বে যেগুলো অনুশীলিত হচ্ছে বা অনুসৃত হচ্ছে এটা সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলামের সঙ্গে সংগতিশীল নয় বরং সাংঘর্ষিক সুতরাং আমরা এটাকে পরিহার করে চলবো মহান আল্লাহ সুবাহ দরবারে আমাদের ফরিয়াদ আল্লাহ এ ধরনের জাহেলি প্রথা এবং চরম ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আকুল কাউলি হাদা আস্তগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربا للعباد ربنا الله ليس غير الله ربا للعباد أمة الصحراء يا شعب الخلود من سواكم حل ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আলরায়ান ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি